রেইন রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মিনীন এই সিরিজ আলোচিত হবে রসুরুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আউদুবিল্লাহমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা উম্মাহাতুল মিনীন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব উম্মুল মিনীন আইসা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবনের নানা বৈচিত্র্যময় ঘটনা একদিকে আলোচনা করা হবে নবী সাল্লু আলহি আসাল্লামের সাথে উম্মুল মিনীন আইসা রাদিয়াল্লাহু আনহার সাংসারিক জীবন এরপরে আলোচনা করা হবে তাদের দাম্পত্য জীবনের নানা মধুর খুনসুটি নবী সাল্লাহু আলাইসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পারস্পরিক ভালোবাসা প্রেম আবেগ মধুর মান অভিমান এবং রসুলের প্রতি আয়েশা রদিয়াল্লাহু আনহার অনন্য গিরা বা ঈর্ষাবোধের প্রসঙ্গে আরও রয়েছে তৃতীয় পয়েন্ট স্ত্রী হিসেবে স্বামী রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের প্রতি আয়েশা রাদি আল্লাহু আনহা কীভাবে দায়িত্ব পালন করতেন কিভাবে স্বামীর সেবা আনুগত্য করতেন সেই প্রসঙ্গ সুতরাং তিনটি পয়েন্ট হচ্ছে প্রথমত সংসার জীবন দ্বিতীয়ত ভালোবাসা এবং তৃতীয়ত স্বামীর সেবা তাহলে চলুন শুরু করা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের ঘরে এসেছেন হিজরতের সাত বা আট মাস পরে তখন তার বয়স ছিল নয় বছর আর নয় বছর বয়সেই উম্মুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন সাবালিকা শারীরিক এবং মানসিকভাবে তিনি ছিলেন পূর্ণতাপ্রাপ্ত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য একটি ঘর বানালেন এটি ছিল এক কক্ষ বিশিষ্ট একটি ঘর যাকে বলা হয়ে থাকে হুজরা এই ঘরটি ছিল মসজিদে নববীর পূর্ব পাশে এখানে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ ছিল একটি কক্ষে বাস করতেন রাসুলের মেয়ে ফাতিমা এবং উম্মে কুলসুম আরেকটি কক্ষে বাস করতেন উম্মুল মিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসুলের সংসারে আসেন তখন তিনি এবং সাউদা ছাড়া রাসুলের আর কোনো স্ত্রী ছিলেন না সম্পর্কের দিক থেকে সাউদা এবং আয়েশা তারা পরস্পর সতীন হলেও তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এর একটি কারণ হতে পারে বয়সের ব্যবধান সাউদা ছিলেন একজন বৃদ্ধা মহিলা হিজরতের পরে আয়সা রাদি আল্লাহুয়ানহা যখন রাসুলের সংসারে আসেন তখন সাউদার বয়স ছিল প্রায় আটান্ন বছর আর আয়েশা রাদি আল্লাহুয়ানহা ছিলেন নয় বছর বয়সী তাই তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল বেশ ভালো কিছু ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই মা মেয়ের মতো আবার কখনো কখনো ছিল বান্ধবীর মতো সাউদা এবং আয়েশা রাদি আল্লাহুয়ানহার কক্ষ ছিল মুখোমুখি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার স্ত্রীদের জন্য যতগুলো কক্ষ বা হুজরা বানিয়েছেন সবগুলোই ছিল মসজিদ নববীর পূর্ব পাশে আয়েশা রাদি আল্লাহু আহার কক্ষের পশ্চিম দিকের দেওয়ালটাই ছিল মসজিদ নববীর সাথে লাগোয়া দেওয়াল সেদিকে একটি দরজা ছিল সেই দরজা খুলে সরাসরি মসজিদে প্রবেশ করা যেত অর্থাৎ বিষয়টি সহজ করার জন্য এভাবে বলা যায় মসজিদ নববী এবং আয়েশা রাদি আল্লাহু আহার কক্ষের মাঝে একটি দরজা ছাড়া আর কোনো ব্যবধান ছিল না মনে হতো মসজিদ নববী এটা যেন আয়েশা রাদি আল্লাহ আনহার কক্ষের উঠান তাই মসজিদে থেকেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও কোনো প্রয়োজন হলে সরাসরি আয়েশা রাদি আনহার ঘরের ভিতরে হাত বাড়িয়ে দিতে পারতেন কোনো কিছু লাগলে চেয়ে নিতে পারতেন যেমন একবার ইতেকাফরত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদের ভেতরে শুয়ে থেকেই তার মাথা এগিয়ে দিলেন ঘরের ভেতরে আর আয়েশা রাদি আল্লাহু আনহা তখন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের মাথার চুল আছড়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন আয়েশা রাদি আল্লাহু আনহার কক্ষের এই দরজা দিয়েই মসজিদে প্রবেশ করতেন কেমন ছিল সেই কক্ষটি কেমন ছিল সেই ঘরটি আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরের প্রশস্ততা ছিল মাত্র ছয় কিংবা সাত হাত দেয়াল ছিল মাটির খেজুর পাতা এবং খেজুরের ডালের ছাউনি দেওয়া ছিল উপরে ছাদ হিসেবে এটাই তাদেরকে রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করত কোনো পূর্ণবয়স্ক মানুষ যদি দাঁড়াতো তাহলে সে হাত দিয়ে সেই ঘরের ছাদ বা ছাউনি স্পর্শ করতে পারত দরজা ছিল এক পাল্লার এবং তাতে পর্দা হিসেবে একটি কাপড় ঝুলানো থাকত আয়েশা রাদিয়াল্লাহুয়ানার কক্ষের সাথে একটি লাগোয়া উঁচু কক্ষ ছিল সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হতো একবার রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের থেকে একটি ঘটনার কারণে এক মাস পৃথক ছিলেন তখন সেই উঁচু কক্ষে ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যাস এতটুকুই হচ্ছে আয়েশা রাদি আল্লাহু আনহার কক্ষের বর্ণনা এমনই সাদাশীতে জীবন ছিল তার এই ঘরেই তিনি তার জীবনের প্রায় পঞ্চাশটি বছর কাটিয়েছেন ঘরের জায়গা এতটাই কম ছিল যে রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম যখন রাতে তাহাজুদ সালাত আদায় করতেন তখন ঘরের এক অংশে তিনি সালাতে দাঁড়াতেন আর অন্যদিকে আড়াআড়িভাবে শুয়ে থাকতেন আমাদের মা উম্মুদ মিনিন আ ইশারাদি আল্লাহু আনহা সিজদা করার মতো পর্যাপ্ত জায়গা সেখানে থাকতো না তাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সিজদায় যেতেন তখন হাত দিয়ে আয়েশা রাদি আল্লাহু আনার গায়ে স্পর্শ করতেন তখন তিনি সরে যেতেন এভাবে সিজদার জায়গা খালি হতো তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিজদা করতেন আয়েশা রাদি আল্লাহান্না বলেছেন তখন আমাদের ঘরে কোনো বাতি জ্বালানোর ব্যবস্থা ছিল না ইবনে আবি দুনিয়ার বর্ণনা এসেছে একবার এক রাতে আউ অকর রাদি আল্লাহু আনহু একটি ভেড়ার পা পাঠালেন আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে আয়েশা রদিয়াল্লাহু আনহা সেটা গ্রহণ করলেন আর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই ভেড়ার পায়ের মাংস কেটে প্রস্তুত করলেন আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসুল এই কাজ করেছেন অন্ধকারের মধ্যেই কারণ ঘরে কোনো বাতি ছিল না প্রশ্ন করা হলো উম্মুল মিনিন অন্ধকারের মধ্যেই বাতি ছাড়াই মাংস কেটে প্রস্তুত করা হয়েছে আয়েশা রদিয়াল্লাহু আনহা বললেন যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো তাহলে তো আমরা আগেই সেই তেল খেয়ে ফেলতাম সুহান আল্লাহ কতটা অভাব এবং কতটা সাদাসিদে জীবন ছিল তাদের একটা বাতি জ্বালানোর মতো তেল ছিল না এটা ছিল তাদের কাছে বিলাসিতা সমতুল্য এবারে আসুন প্রবেশ করা যাক উমুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহার কক্ষের ভেতরে যেই ঘরে বাস করতেন মানবজাতির নেতা দুনিয়া এবং আখিরাতের বাদশাহ রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম সেই ঘরের আসবাবপত্র কী ছিল বিভিন্ন হাদিসে যেসব আসবাবপত্রের বর্ণনা এসেছে তার সবগুলো একত্র করলে একটি তালিকা প্রস্তুত করলে মাত্র অল্প কয়েকটি আইটেমের নাম পাওয়া যায় এগুলো হচ্ছে একটি চাটাই বা মাদুর একটি বিছানা বা চৌকি একটি খেজুর পাতা ভর্তি বালিশ খেজুর এবং জব রাখার জন্য দুই একটা পাত্র একটা জগ বা মশক পানি খাওয়ার জন্য একটা পাত্র ব্যাস এতটুকুই হচ্ছে আসবাবপত্রের বর্ণনা যেই ঘর ছিল সারা দুনিয়াবাসীদের জন্য আলোর উৎস সেই ঘরের বাসিন্দা উমুল মিনিন আইসা রাদিয়াল্লাহু আনহা এবং রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের জীবন এতটাই সাদাসিদে ছিল যে রাতের পর রাত সেই ঘরে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা থাকতো না চুলা জ্বলত না মাসের পর মাস শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এটাই বাস্তব আইসা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ওরুয়া ইবনু জুবায়ের একবার জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা জীবন ধারণ করতেন কিভাবে আইসা রাদিয়াল্লাহু আনহা বললেন আল আসওয়াদান দুইটি কালো বস্তু খেজুর এবং পানি খেয়ে আয়সা রাদি আনহা নিজেই বলেছেন টানা তিন দিন ঠিকমতো খাবার জুটেছে নবী পরিবারে এমন ঘটনা কখনো ঘটেনি খাইবার বিজয় পর্যন্ত এভাবেই চলেছে এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খাইবার বিজয় করলেন সেখান থেকে বিপুল পরিমাণ গণিমত পেলেন তার থেকে একটি অংশ নির্ধারিত হলো আল্লাহ এবং তার রাসুলের জন্য সেখান থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মুল মিনীদের জন্য বাৎসরিক খরচের একটি ব্যবস্থা করে দিলেন তখন থেকে প্রত্যেক উম্মুল মিনিনকে বছরে আশি ওয়াসাক খেজুর এবং বিশ ওয়াসাক বার্লি বা জব দেওয়া হতো এক ওয়াসাক সমান হচ্ছে ষাট সা এবং এক সা সমান হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রাম সেই অনুসারে এক ওয়াসাক মানে হচ্ছে দেড়শো কেজি সুতরাং এভাবে উম্মুল মিনিনদের জন্য বাৎসরিক খরচের একটা ব্যবস্থা হয়ে গেল কিন্তু তারা সেগুলো দান খৈরাত করেই শেষ করে ফেলতেন জমা রাখতেন না এ কারণে তাদের সংসারে টানাটানি এবং অভাব অনটন লেগেই থাকতো রাদি আল্লাহু আনহা বলেছেন পরপর দুই বেলা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনোই গোস্ত রুটি খাননি এই কথা মনে হলেই আমার কান্না পায় তাই আমি পেট ভরে খেতে পারি না প্রায়ই এমন হতো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরের বাইরে থেকে এসে জিজ্ঞাসা করতেন আয়েশা ঘরে খাবার কিছু আছে আয়েশা আল্লাহু আনহা জবাব দিতেন ঘরে তো কিছুই নেই ইয়া রাসুলাল্লাহ তখন তারা দুজন নফল সিয়ামের নিয়ত করে নিতেন সাহাবাইকরা মাঝে মাঝে আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে বিভিন্ন খাবার হাদিয়া পাঠাতেন বিশেষ করে যেদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশার ঘরে থাকতেন সেদিন তারা বেশি বেশি হাদিয়া পাঠানোর চেষ্টা করতেন এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মন জয়ের চেষ্টা করতেন সাহাবিরা কারণ তারা জানতেন আয়েশা রাদি আল্লাহু আনহা হচ্ছেন রসুলের সবচেয়ে প্রিয় মানুষ হয়তো কোনো দিন কোনো একজন আনসারি সাহাবি এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন আর সেটা খেয়েই সুক্রিয়া আদায় করতেন আমাদের মা উম্মুল মিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের অভ্যাস ছিল যখন তিনি বাইরে থেকে ঘরে আসতেন তখন একটু উঁচু গলায় এই কথাগুলো বারবার বলতেন আল্লাহ রসুল বলতেন লাউ আন্না ইবনি আদামা ও তিয়া আন মালান মিন জাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়ান ওয়ালাউ তিয়া সানিয়ান আহাব্বা ইলাইহি সালিসান ওয়ালা ইয়াসুদ্দু জাউফা ইবনি আদামা ইল্লা তুরাব ওয়াতুবুল্লাহু আলা মান্তাবা তাবা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বাইরে থেকে ঘরে আসতেন তখন তিনি বলতেন যদি আদম সন্তানকে স্মরণে ভরপুর একটি উপত্যকা দেওয়া হয় এত মাল সম্পদ দেওয়া হয় এরপরেও সে আরেকটির জন্য আকাঙ্ক্ষা করবে লোভ করবে তাকে যদি স্মরণে ভরপুর দুইটি উপত্যকা দেওয়া হয় তাহলে সে তৃতীয়টির জন্য লোভ করবে এরপর রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আর আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছুই দ্বারা তৃপ্ত হবে না আল্লাহ তাআলা এই ধন সম্পদ দিয়েছেন সলাদ কায়েমের জন্য এবং জাকাত আদায়ের জন্য আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহও তার দিকে ফিরে আসেন এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথার মাধ্যমে উম্মাহাতুল মিনিনদেরকে শিক্ষা দিতেন যে দুনিয়ার জীবন কিভাবে কাটাতে হবে এভাবে তারা রাসুলের কাছ থেকে তার বিয়া বা প্রশিক্ষণ লাভ করতেন এখানে লক্ষণীয় উম্মুল মিনিনরা তারা প্রত্যেকেই ছিলেন বড় ঘরের সন্তান সকলেই ছিলেন অভিজাত বংশের মেয়ে এমনকি উম্মুল মুমিনিনদের মধ্যে কয়েকজন ছিলেন যাদেরকে আরবের রাজকন্যা এইরকম উপাধিতেও ডাকা হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী ব্যবসায়ী সুতরাং সামাজিক মর্যাদায় তিনি ছিলেন একেবারে উঁচু পর্যায়ের একজন ব্যক্তি তেমনই ঘরের মেয়ে ছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরপর যখন তিনি রাসুলের স্ত্রী হলেন রাসুলের স্ত্রী হওয়ার কারণে তাকে একেবারে সাদা শীতে জীবনে অভ্যস্ত হতে হলো এই যে মানিয়ে নেওয়া এটা কোনো সহজ বিষয় ছিল না এই জন্য প্রয়োজন উপযুক্ত তারবিয়াত বা প্রশিক্ষণ আর রসুল্লাহ সাল্লাম তাদেরকে এই প্রশিক্ষণ বা তারবিয়ত দিয়েছেন যে কারণে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরেও উম্মুল মিনিনরা তারা কখনোই সেই দুনিয়া বিমুখ জীবন থেকে মুখ ফিরিয়ে নেননি বরং আমৃত্যু দানশীলতা এবং সাধাশীতে জীবনের উপরে অটল ছিলেন রাদিয়াল্লাহু আনহুন্না একটু আগেই আমরা বলেছি রাসুদুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের ঘরে প্রায়ই কোনো খাবারের ব্যবস্থা থাকতো না আর যখন কোনো খাবারের ব্যবস্থা হতো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে রান্না করতেন একবারের ঘটনা আয়েশা আল্লাহু আনহা নিজ হাতে জব পিষে আটা বানালেন এরপর সেই আটা দিয়ে খামির বানালেন রুটি বানালেন আর অপেক্ষায় রইলেন কখন আসবেন আল্লাহ রাসুল আর তারা দুইজন একসাথে খাবেন তখন ছিল রাতের বেলা আয়সা রাদিয়াল্লাহু আনহা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন একসময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে আসলেন এবং তিনি এসে স্বভাবসুলভ রাতের সলাতে দাঁড়িয়ে গেলেন এমন সময় প্রতিবেশীর বাড়ি থেকে একটি বকরি এসে ঘরে ঢুকল এবং সবগুলো রুটি খেয়ে ফেলল হঠাৎ আয়েশা রাদি আল্লাহু আনহার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে তিনি দেখেন এই অবস্থা তিনি তাড়াতাড়ি বকরিটিকে তাড়া করতে চাইলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে থামালেন আর বললেন আয়েশা প্রতিবেশীকে কষ্ট দিও না আয়সা রাদিয়াল্লাহু আনহার রান্না সম্পর্কে আরও অনেক ঘটনাই আছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং আইকনিক ঘটনা হচ্ছে প্লেট ভাঙার ঘটনা একবার রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন আয়সা রাদি আল্লাহু কাছে এমন সময় কয়েকজন সাহাবি এলেন মেহমান হিসেবে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদের সাথে কথা বলছিলেন আর ওদিকে আয়সা রাদি আনহা খাবার প্রস্তুত করছিলেন সেই মেহমানদের জন্য এমন সময় রাসুলের অন্য স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন খাবার পাঠালেন আয়েশার ঘরে একটা প্লেটে করে সেই খাবারটা পাঠানো হয়েছিল খাবারটা নিয়ে এসেছিল একজন খাদেম কিন্তু আয়েশা রাদি আল্লাহু আনহা এই বিষয়টা পছন্দ করলেন না তিনি তার ঘরে খাবার প্রস্তুত করছেন এমন সময় রাসুলের অন্য স্ত্রী খাবার পাঠাবেন কেন এই বিষয় চিন্তা করে তার মনে ঈর্ষা বা গায়রত জেগে উঠল তিনি ওই খাদেমের হাতে একটা আঘাত করলেন ফলে সাথে সাথে খাবারের পাত্রটা মাটিতে পড়ে গেল খাবারগুলোও মাটিতে পড়ে গেল আর পাত্রটা ভেঙে গেল এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছুই বললেন না তিনি শুধু এতটুকু বললেন গা রাত উম্মুকুম তোমাদের মায়ের আত্মমর্যাদা বোধ জেগে উঠেছে এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই সেই ভাঙা টুকরোগুলো কুড়িয়ে একত্রিত করলেন আর মাটিতে পড়ে থাকা সেই খাবারগুলো সেই পাত্রে রাখলেন আর যেই খাদেম সেই খাবার নিয়ে এসেছিল তাকে সেখানে আটকে রাখলেন এবং অপেক্ষা করতে বললেন এরপর আয়েশার আদি আল্লাহুয়ানার কাছ থেকে তিনি আরেকটি নতুন পাত্র চেয়ে আনলেন এরপর রাসুলের যেই স্ত্রী আয়েশা রদিয়াল্লাহু আনহার ঘরে খাবার পাঠিয়েছিলেন অর্থাৎ যার পাত্রটা ভেঙে ফেলা হয়েছিল তাকে সেই নতুন পাত্রটি দেয়া হলো ভাঙা পাত্রের বিনিময়ে আর ভাঙা পাত্রটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রেখে দিলেন নিজের কাছে এই ঘটনা থেকে আমাদের জন্য অনেকগুলো বিষয় শেখার আছে প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে সেই পরিস্থিতিতে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের আচরণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন একজন আদর্শ স্বামী শুধুমাত্র ঘরের বাইরের জীবন বা ইবাদত বন্দীগীর ক্ষেত্রে নয় বরং রাসুলের জীবনের প্রত্যেকটি অংশ আমাদের জন্য শিক্ষণীয় প্রত্যেকটি অংশ আমাদের জন্য আদর্শ ঘরে তিনি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন সেটাও আমাদের জন্য আদর্শ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের প্রত্যেকের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে জানতেন এ কারণেই তিনি জানতেন আয়সারা দিয়া আল্লাহু আনহা কেন এই কাজ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন গা উম্মুকুম তোমাদের মায়ের ঘিরা বা ঈর্ষাবোধ জেগে উঠেছে অর্থাৎ অন্যেরা যেখানে প্লেটের ভাঙা টুকরা দেখল রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেখানে তার প্রতি আয়েশা রাদি আল্লাহু আনহার ভালোবাসা দেখলেন রান্নার বিষয় এমন একটি বিষয় যেই বিষয়ে মেয়েরা খুবই সেন্সিটিভ সতীন তো বটেই এমনকি যদি ভালোমতো খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের পরিবারে এমনকি মা মেয়ের মধ্যে অথবা বউ শাশুড়ির মধ্যে রান্না নিয়ে তুমুল প্রতিযোগিতা বা রেশারেশি চলে কাজেই আমাদের মা উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহু আনহা রাগান্বিত হয়ে ওই খাবারের প্লেট ভেঙে ফেলেছেন এটা অস্বাভাবিক কিছু নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামও এ কারণে সাহাবিদেরকে স্মরণ করিয়ে দিলেন গাওয়ারাত উম্মুকুম আয়েশা তোমাদের মা তার ঘরে কেউ খাবার পাঠিয়েছে এতে তার আত্মমর্যাদায় লেগেছে এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাইকে সেই ঘটনার কারণ ব্যাখ্যা করলেন আরেকদিকে তিনি আয়েশা রাদি আল্লাহু আনহার প্রতি ক্ষমা ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করলেন দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে সেই পরিস্থিতিকে মিনিমাইজ করলেন সেটাও আমাদের জন্য একটি শিক্ষা চাইলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা রাগ করতে পারতেন চাইলে তিনি বলতে পারতেন মেহমানদের সামনে তুমি আমাকে এভাবে অপমান করলে কিন্তু এতে সমস্যা আরও বাড়ত এ কারণে নতুন করে সমস্যা সৃষ্টি করার বদলে তিনি বিষয়টিকে মিনিমাইজ করলেন উত্তমভাবে সমাধান করে দিলেন পারিবারিক জীবনে প্রত্যেকের জীবনেই এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে যদি আমরা এই বিষয়গুলোকে ইতিবাচক মানসিকতা নিয়ে দেখি তাহলে অনেক সমস্যাই খুব সহজে মুহূর্তের মধ্যেই সমাধান হয়ে যায় কিন্তু যখন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তখন সেগুলো বড় আকার ধারণ করতে থাকে ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুধু বাড়তেই থাকে এই কারণে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে একেবারে শান্ত থাকলেন কোনো কথাই বললেন না ভাঙা প্লেটের টুকরোগুলো একসাথে করলেন এমনকি নিজের হাতে খাবারটা উঠিয়ে নিলেন শুধু তাই নয় সেই খাবার উপস্থিত মেহমানদেরকে সাহাবিদেরকে খেতেও বললেন এত শান্তভাবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন যেন মনে হতে পারে কিছুই ঘটেনি পারিবারিক বিরোধগুলোকে কিভাবে সমাধান করতে হয় এটা তিনি হাতে কলমে সবাইকে শিখিয়ে দিলেন তৃতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে যে খাদেম রাসুলের অন্য স্ত্রীর কাছ থেকে খাবারের প্লেট নিয়ে এসেছিল রাসুলুল্লাহ তাকে আটকে রাখলেন কিন্তু কেন আমরা দেখি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই ভাঙা প্লেটের বদলে একটি ভালো প্লেট আনার ব্যবস্থা করলেন ভাঙা প্লেটটা নিজের কাছে রেখে দিলেন আর যেই স্ত্রী খাবার পাঠিয়েছিল তার কাছে সেই নতুন প্লেটটি পাঠিয়ে দিলেন এভাবে তিনি ক্ষতিপূরণ আদায় করলেন ইনসাফ বা ন্যায় বিচার করলেন একদিকে এই কাজের জন্য তিনি আয়সারদি আল্লাহ আনহাকে দোষ দেননি কিন্তু এরপরেও অন্য স্ত্রীর প্রতি রসুল্লাহ সাল্লাম ন্যায় বিচার বা ইনসাফ করতে ভুললেন না কারণ মেহমানদের প্রতি খাবার পাঠিয়ে রাসুলের অন্য স্ত্রী তো কোনো ভুল করেননি এটা ছিল ওই স্ত্রীর পক্ষ থেকে প্রশংসনীয় কাজ এই ঘটনায় আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে স্বামীর জন্য রান্নাবান্না করা উমুল মিনিন আয়েশা রদি আল্লাহু আনহা তার স্বামী রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জন্য রান্না করছিলেন এবং সেখানে যারা মেহমান হয়ে এসেছিলেন তাদের জন্যেও রান্না করছিলেন আয়েশা রদি আল্লাহু আনহা স্ত্রী হিসেবে স্বামীর জন্য রান্না করাকে নিজের দায়িত্ব এবং ভালোবাসার অংশ বলে মনে করেছিলেন এ কারণেই যখন অন্য আরেকজন উম্মুল মিনিন তার ঘরে খাবার রান্না করে পাঠিয়েছিলেন তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন সুতরাং এই ক্ষেত্রে আদর্শ মুসলিম নারীদের উচিত উম্মুল মিনিন আইসারা দিয়াল্লাহু আনহার দৃষ্টান্ত অনুসরণ করা কিন্তু আজকাল নারীবাদ এবং অন্যান্য আরও অনেক মতবাদের কারণে অনেক স্ত্রীরাই স্বামীর জন্য রান্না করাকে কিংবা ঘর সংসার দেখাশোনা করাকে নিজের দায়িত্ব মনে করতে চান না তারা প্রশ্ন করেন রান্নার দায়িত্ব কার এই ক্ষেত্রে যদি ফিখের কিতাবাদি খোলা হয় তাহলে দেখা যাবে এই বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে স্ত্রী তার স্বামীর খেদমত করবে এবং সন্তানদের দেখাশোনা করবে কারণ ইসলামের নির্ধারিত সীমারেখা অনুসারে নারী ঘরে থাকবে ঘরের কাজগুলো দেখাশোনা করবে সন্তানদের দেখাশোনা করবে আর ওদিকে পুরুষের দায়িত্ব হচ্ছে ঘরের বাইরে উপার্জন করা আয় রোজগার করা অর্থনৈতিক দায়িত্ব পালন করা রান্না করার বিষয়ে ইসলামের বিধান হচ্ছে স্ত্রী যদি এমন সমাজ বা পরিবারের সদস্য হয় যারা নিজেরা রান্না করে খায় পরিবারের নারী সদস্যরা সবসময় নিজেরাই ঘরের রান্নাবান্নার দিকটা দেখেন তাহলে সেই পরিবারের মেয়ে হিসেবে স্ত্রীর উপরেও রান্না করা আবশ্যক হয়ে যাবে বিয়ের পরে এই দায়িত্বটা তার উপরেই বর্তাবে আর স্ত্রী যদি মারাত্মক অসুস্থ হন যার কারণে রান্না করতে তিনি অক্ষম অথবা এমন উচ্চবিত্ত পরিবারের সদস্য যেখানে পরিবারের নারী সদস্যরা নিজেরা রান্নার দায়িত্ব পালন করেন না বরং আলাদাভাবে খাদেমা রাখার রেওয়াজ আছে সেই ক্ষেত্রে স্ত্রীর উপর রান্না করা আইনগতভাবে যদিও আবশ্যক নয় তবে নৈতিকতা এবং ভালোবাসার চাহিদা আলাদা এখানে মনে রাখতে হবে স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক হচ্ছে পারস্পরিক ভালোবাসা এবং সহযোগিতার সম্পর্ক রেশারেশি প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার সম্পর্ক নয় স্বামী এবং স্ত্রী প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য আছে এক্ষেত্রে সরাসরি স্বামী স্ত্রীর মধ্যে তুমি এই কাজগুলো করবে আর আমি এই কাজগুলো করব এর বাইরে কোনো কিছুই করা যাবে না এভাবে দায়িত্বের সীমারেখা টেনে দেওয়া খুবই কঠিন স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কেউ একজন এসে বলে আমাকে যদি তুমি অধিকার না দাও আমিও তোমাকে অমুক অমুক অধিকার দেব না এভাবে দুইজন যদি একে অন্যের সঙ্গে রেশারেশি শুরু করেন তাহলে এই বিয়ের পরিণতি অনিবার্যভাবেই ব্যর্থতার দিকে যাবে ডিভোর্সের দিকে যাবে নিঃসন্দেহে এটা দুজন মানুষের একত্রে বসবাসের জন্য সঠিক অ্যাপ্রোচ নয় কাজেই এই ক্ষেত্রে আমরা ফিরে যেতে পারি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের দৃষ্টান্তের দিকে সাহাবিদের জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায় স্ত্রী তার স্বামী এবং সন্তানদের দেখাশোনা করবেন ঘরের কাজ করবেন এটাই ছিল স্বাভাবিক রীতি সাহাবিদের জীবন থেকে স্বামীর সেবা সম্পর্কে বহু হাদিস রয়েছে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন ঘরে আসতেন তার স্ত্রীদের প্রতি যেমন আয়সারা দিয়াল্লাহানহা কিংবা অন্যান্য স্ত্রীদের প্রতি এই রকমের অনেক বর্ণনা আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন বাড়িতে খাবার কিছু আছে কি খাবার কি আছে নিয়ে এসো উম্মুল মিনিন রাজিউল্লাহু আনহুম তারা রান্না করেছেন খাবার প্রস্তুত করেছেন নিজ হাতে যাতা তা পিষে খাবার প্রস্তুত করেছেন এই ধরনের অনেক ঘটনা পাওয়া যায় রান্না এবং ঘরের কাজে সবসময় মহিলা সাহাবিরাই করেছেন এমনটাই পাওয়া যায় হাদিসের বর্ণনায় এমনকি যাদের ঘরে এক বা একাধিক দাসী ছিল তারাও সংসারের সম্পূর্ণ কাজ শতভাগ কাজ দাসীদের দিয়ে করাতেন না বরং নিজেরা সেই সব কাজে অংশগ্রহণ করতেন আইসা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহা তার সেই ঘটনা আমরা স্মরণ করতে পারি তিনি ছিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আসমা রাদিয়াল্লাহু আনহা জুবায়ের ঘরের কাজগুলো দেখাশোনা করতেন এমনকি জুবায়ের ঘোড়াকে তিনি ঘাস খাওয়াতে নিয়ে যেতেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মেয়ে ফাতিমা রাদি আল্লাহু আনহা তার সেই বিখ্যাত ঘটনা যা তা ঘোরাতে ঘোরাতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল আলী রাদি আল্লাহু আনহুর স্ত্রী হিসেবে তিনি ঘরের কাজগুলো দেখাশোনা করতেন এই কাজগুলো করা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল এমনই একদিনে তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছিলেন একজন খাদেম কিংবা খাদেমা চাইতে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি ফাতিমাকে এই কথা বলেছিলেন যে তোমাকে ঘরের কাজ করতে কে বলেছে তুমি এসব কেন করছো এসব কাজ করতে তো তুমি বাধ্য নও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরকম কিছু বলেননি এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কোনো খাদেমাও দেননি বরং তাকে কিছু জিকির শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন এগুলো তোমাকে একজন খাদেম কিংবা খাদেমা দেওয়ার থেকে উত্তম হবে মুসান্নাফি ইবনে আবি সাহেবের হাদিস অনুসারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরবর্তীতে ফয়সলা করেছিলেন যে ফাতিমা রাদি আল্লাহু আনহা তিনি ঘরের কাজগুলো দেখবেন আর আলী রাদি আল্লাহু আনহু বাইরের কাজগুলো দেখবেন সুতরাং সাহাবিদের জীবন থেকে এই সব ঘটনার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি ঘরের কাজ দেখাশোনা করা স্বামীর জন্য পরিবারের জন্য রান্না করার দায়িত্ব স্ত্রীদের উপরেই বর্তায় এরপরেও কোনো স্ত্রী যদি বলে না আমি স্বামীর সেবা করতে বাধ্য নই তখন তো স্বামীও বলতে পারে ঠিক আছে আমিও শুধুমাত্র কয়েকটি কাজ করার জন্য বাধ্য তোমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করব তোমাকে কাপড় দেব বছরে একবার তোমার জন্য খাবারের ব্যবস্থা করব তাই বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলাম বাস এর বাইরে আমি আর তোমার জন্য কিছুই করতে পারবো না যদি এই হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের বাস্তবতা তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি এই বৈবাহিক সম্পর্ক ব্যর্থতার দিকে যাবে সেখানে সহমর্মিতা ভালোবাসা দয়া পারস্পরিক সম্প্রীতি এগুলো খুঁজে পাওয়া যাবে না এই ধরনের রেশারেশি মানসিকতার কারণে পরিণামে দুইজনেই ক্ষতিগ্রস্ত হবে ফিরে যাচ্ছি আগের ঘটনায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের মধ্যে পারস্পরিক ঈর্ষাবোধ বা গিরা যেভাবে সামলিয়েছেন সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ অনেকেই ভাবতে পারেন যে এই গিরা বা ঈর্ষাবোধ এটা আবার কেমন এই সিরিজে ইতোমধ্যেই অনেকবার এই বিষয়ে কিছু কিছু কথা হয়েছে আর আজকের পর্ব যেহেতু আয়েশা রাদি আল্লাহানহার দাম্পত্য জীবন এবং রাসুলের প্রতি ভালোবাসা নিয়ে কাজেই এই বিষয়টা আরও বেশ কয়েকবার উঠে আসবে সুতরাং এই পর্যায়ে আমরা গিরা সম্পর্কে কিছু কথা বলছি সতীনদের মধ্যে এই ঈর্ষাবোধ বা গিরা খুবই সহজ এবং স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য এই অনুভূতি জাগ্রত হয় স্বামীর প্রতি ভালোবাসা থেকে সতীনদের মাঝে এমন অনুভূতি থাকবে এটাই স্বাভাবিক আইসা রাদি আল্লাহু আনহা নিজেই বলতেন যেই মহিলার স্বামী রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই মহিলা কিভাবে তার স্বামীর ব্যাপারে ঈর্ষা অনুভব না করে থাকতে পারে আলেমরা বলেছেন যতক্ষণ পর্যন্ত এই অনুভূতির কারণে কেউ ন্যায় এবং সমতা থেকে বিচ্যুত না হবে কিংবা অন্য কোনো সতীনের প্রতি জুলুম না করবে এতে দোষের কিছু নেই উম্মুল মিনিনদের মধ্যে রাসুলের প্রতি গিরা বা প্রেমাবেগপূর্ণ ঈর্ষাবোধ অভিমান এগুলো থাকলেও তারা কেউ কারোর প্রতি জুলুম করেননি বা সত্য এবং ন্যায় থেকে বিচ্যুত হননি একজন সাধারণ পাঠক যখন উম্মুল মিনিনদের পারস্পরিক ঘিরা সম্পর্কিত হাদিসগুলো পড়েন তখন তাদের অনেকের কাছে মনে হতে পারে রাসুলের স্ত্রীরা এইসব ছোটোখাটো বিষয় নিয়ে রেশারেশি করেছেন কেন তাহলে কি তারা একজন আরেকজনকে সহ্য করতে পারতেন না নাকি একজন আরেকজনের প্রতি হিংসা করতেন বিষয়টি আসলে এমন নয় এখানে দুইটি বিষয় রয়েছে একদিকে তারা সবাই রাসুলের স্ত্রী সেই হিসাবে তারা একজন আরেকজনের প্রতি সতীন আর দ্বিতীয়ত মুসলিম বোন হিসেবে তারা প্রত্যেকেই একে অন্যের প্রতি দিনই বোন এই ক্ষেত্রে উম্মুল মিনিনরা একজন আরেকজনের প্রতি খুবই সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন পরস্পরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বোধ আছে এমন আচরণ তাদের মধ্য থেকে প্রকাশ পেত উদাহরণস্বরূপ উম্মুল মিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যখন অন্তিম অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন তখন তিনি আয়েশা এবং উম্মে সালামাকে ডেকে আনলেন নিজের কাছে প্রথমে এলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন দেখুন আমার এবং আপনাদের মধ্যে সম্পর্কটা এমনই ছিল যেমনটা সতীনদের মাঝে থাকে আপনারা যা পছন্দ করেছেন আমিও তাই পছন্দ করেছি আপনারা আমার মাখফিরাতের জন্য দোয়া করবেন জবাবে আয়েশা রাদি আল্লাহু আনহা বললেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি দোয়া করি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন একথা শুনে খুশি হয়ে যান উম্মে হাবিবা রাদি আল্লাহু আনহা এবং তিনি বলেন আপনি আমাকে খুশি করে দিলেন আল্লাহ আপনাকে খুশি করে দিন এরপর উম্মে হাবিবা রাদি আল্লাহু আনহা ডেকে আনেন উম্মে সালামাকে তাকেও একই ধরনের কথা বলেন এবং উম্মে সালামাও দোয়া করেন উম্মে হাবিবার জন্য এমনই দরদি ছিলেন আমাদের মায়েরা তারা সবাই একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন উম্মুল মিনিনরা সত্য এবং ন্যায়ের ভিত্তিতে একজন আরেকজনের প্রশংসা করেছেন এই সম্পর্কে অনেক বর্ণনা আছে আয়েশা রাদি আল্লাহুয়ানহা থেকেই সবচেয়ে বেশি বর্ণনা এসেছে এই প্রসঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে উম্মুল মিনিনদের ভূয়সী প্রশংসা করেছেন যা আমাদের আলোচনায় ধীরে ধীরে বিভিন্ন পর্বে এক এক করে আসতে থাকবে এবং এটা প্রমাণ করে উম্মুল মিনিনদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা ছিল ইফকের ঘটনায় যখন মুনাফিকরা আয়েশা রাদি আল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তখন চাইলে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রাসুলের অন্য স্ত্রীরা আয়েশা রাদি আল্লাহু আনহার বিরুদ্ধে কিছু কথা বলে দিতে পারতেন কিন্তু তারা সেটা করেননি বরং যা সত্য সেটাই বলেছেন জাইনাব বিনতে জাহাজ রাদি আল্লাহু আনহার কাছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতে চেয়েছিলেন আয়েশার ব্যাপারে তখন জাইনাব বলেছিলেন আল্লাহর কসম আমি আয়েশার ব্যাপারে ভালো ছাড়া আর কিছুই জানি না পরবর্তীতে এই ঘটনার উপর মন্তব্য করে আয়েশা রাদি আল্লাহু আনহা বলেছিলেন রাসুলের স্ত্রীদের মধ্যে জাইনাব ছিলেন আমার সমকক্ষ এবং প্রতিদ্বন্দ্বী অর্থাৎ চাইলে তিনি সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আয়েশা রাদি আল্লাহু আনহার বিরুদ্ধে কিছু কথা বলে দিতে পারতেন কিন্তু আয়েশা রাদি আল্লাহুয়ানহা বলেছেন আল্লাহ তাল্লাহ জাইনাবকে রক্ষা করেছেন তার ধার্মিকতা বা দিনদারিতার কারণে সুতরাং আপনি যদি এই গায়রতের বিষয়ের প্রসঙ্গটা বুঝে নেন এবং এর ব্যাখ্যাটা মাথায় রাখেন তাহলে দেখবেন উম্মুল মিনিন্দের এই পারস্পরিক ঈর্ষাবোধের ঘটনাগুলো আপনার কাছে অনেকটাই মজার ঘটনা এবং মধুর ঘটনা মনে হবে আর আল্লাহ রসুল সাল্লাম তিনি ওটা বুঝতেন এবং বুঝতেন বলেই উম্মুল মিনিনরা যখন একে অন্যের সাথে বিতর্ক করতেন যে কার মর্যাদা বেশি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সব বিতর্কে নাক গলাতেন না বরং তিনি চুপ থাকতেন এবং মুচকি হাসতেন আয়েশা রদি আল্লাহু আনহার ঈর্ষাবোধ বা ঘিরা সম্পর্কে আরও কয়েকটি ঘটনা চলুন শোনা যাক এসব ঘটনা একদিকে যেভাবে আমাদের মা উমুল মেনিন আয়েশা রদি আল্লাহু আনহার ঘিরা এই প্রসঙ্গটি উঠে আসবে তেমনইভাবে আয়েশা রদি আল্লাহু আনহার সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পারস্পরিক ভালোবাসার দৃষ্টান্ত আমরা জানতে পারবো ইনশা আল্লাহ প্রথম ঘটনা হচ্ছে একবার গভীর রাতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পিছু নিলেন আয়েশা রাদি আল্লাহু আনহা এই ঘটনাটি ঘটেছিল রাসুলের জীবনের শেষ দিকে আয়েশা রাদি আল্লাহু আনহা বলেন যেই রাতে নবীজির আমার ঘরে থাকার কথা এমনই এক রাতের কথা তিনি আমার ঘরে প্রবেশ করলেন এবং তার গায়ের চাদর এবং জুতা জোড়া খুলে ফেললেন এরপর এগুলো তার পায়ের কাছে রাখলেন এরপর তার লুঙ্গির কিছু অংশ বিছানার উপরে বিছিয়ে দিলেন এবং সেখানে শুয়ে পড়লেন ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকলেন যতক্ষণ পর্যন্ত তার ধারণা জন্মালো যে আমি ঘুমিয়ে গেছি এরপর আস্তে আস্তে বিছানা থেকে উঠলেন চাদরটা গায়ে নিলেন জুতা জুড়া পরিধান করলেন এরপর ধীরে ধীরে শব্দ না করে দরজা খুললেন এবং খুব সাবধানে দরজাটা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়সা রাজি আল্লাহু আনহা তখন জেগেই ছিলেন তিনি অবাক হলেন কেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এভাবে গভীর রাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আয়সা রাদি আল্লাহুয়ান্না চুপি চুপি বিছানা থেকে উঠলেন খিমার পরলেন খিমারের নিচের অংশে স্কার্ট বা লুঙ্গির মতো যে জামা সেই সময়ের মেয়েরা ব্যবহার করত সেটা পরলেন এভাবে বাইরে যাবার কাপড় পরে পর্দা করে রাসুলের পিছু নিলেন আয়েশা রাজি আল্লাহানা ভেবেছিলেন সেই রাতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো তার অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছেন কিনা এই ভেবে আয়েশা রাদি আল্লাহানা চুপি চুপি রাসুলের পিছনে পিছনে চলতে লাগলেন যদিও এটা ছিল গুপ্তচরবৃত্তি এছাড়া স্বামীর অনুমতি ছাড়া তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এরপরেও তিনি এই কাজ করলেন এবং এটা করেছিলেন রাসুলের প্রতি অত্যধিক ভালোবাসা বা গিরা থেকে কিন্তু আয়েশা রাদি আল্লাহু আনহা দেখলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চলে গেলেন বাকি গোরস্থানে এবং সেখানে দীর্ঘ সময় চুপচাপ দাঁড়িয়ে রইলেন এরপর তিনবার আসমানের দিকে হাত তুলে কবরের মৃত ব্যক্তিদের জন্য তিনি দোয়া করলেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘরের দিকে ফিরতে শুরু করলেন ফেরার সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু একটা টের পেলেন তিনি বুঝতে পারলেন কেউ তাকে অনুসরণ করছে অন্ধকারে কালো ছায়ার মতো কিছু একটা দেখলেন তিনি এবং সেটা দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই কালো ছায়ার পিছনে পিছনে ধাওয়া শুরু করলেন লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত সাহসী ছিলেন গভীর রাতে অন্ধকার রাতে এক গোরস্থানে একা তিনি সেখানে একটি কালো ছায়া তার পিছনে পিছনে অনুসরণ করছে এটা দেখে তিনি ভয় পেলেন না বরং সেই ছায়ার পেছনে ধাওয়া শুরু করলেন আয়েশা রাদি আল্লাহু আনহা বলেন রাসুল রাস্তা পরিবর্তন করলেন আমিও রাস্তা পরিবর্তন করলাম তিনি দ্রুত চলতে লাগলেন আমিও দ্রুত চলতে লাগলাম তিনি ঘরে এসে উপস্থিত হলেন আমিও ঘরে এসে উপস্থিত হলাম তবে আমি তার আগে ঘরে এসে ঢুকলাম এরপর আয়েশা রাদি আল্লাহু আনহা একটু আগে যেভাবে শুয়েছিলেন সেভাবে দ্রুত চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন কিন্তু এত তাড়াহুড়ো করে দৌড়ে আসার কারণে তার জোরে জোরে শ্বাস নিঃশ্বাস চলছিল এটা তো আর গোপন করা যায় না তিনি গোপন করতে পারলেন না এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কি হয়েছে আয়েশা টিলার মতো উঁচু হয়ে শুয়ে আছো কেন আয়েশা রাদি আল্লাহু আনহা বললেন না কিছুই হয়নি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হয় তুমি আমাকে এই ব্যাপারে বলবে নয়তো আল্লাহ যিনি লাতিফুল খাবির যিনি সর্ববিষয়ে সূক্ষ্ম জ্ঞানী তিনি আমাকে জানিয়ে দেবেন আয়েশা রাদি আল্লাহু আন্না বললেন ইয়া রসুল আল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক এরপর তিনি পুরো ঘটনা খুলে বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি কি সেই কালো ছায়া যাকে একটু আগে আমার সামনে চলতে দেখেছি আয়েশা বললেন হ্যাঁ তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাতের তালু দ্বারা আয়েশা রাদি আল্লাহু আহ্নার বুকে মৃদু আঘাত করলেন আয়েশা রাদি আল্লাহু আহ্না বলেন ফালাহাজানি ফি সদরি লাহজাতান আউজা আতনি এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসুল তোমার উপরে জুলুম করবে অর্থাৎ এই কথার মাধ্যমে রাসুলুল্লাহ বোঝালেন তুমি কি ভেবেছ যে তোমার দিনে তোমার সাথে থাকার যে সময় সেই সময়ে আমি মাঝরাতে উঠে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাব আল্লাহ এবং তার রাসুল তোমার সাথে এমন কিছু করতে পারে না যাতে তোমার উপরে জুলুম হয় সহি মুসলিমের অন্য বর্ণনায় তাদের দুইজনের কথোপকথনের আরও কিছু অংশ এসেছে আয়েশা রাদি আল্লাহু আনহা বললেন আল্লাহ রাসুল যখন এক রাতে ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমার মনে কিছুটা ঈর্ষা জাগলো এরপর তিনি ফিরে এসে আমার এই অবস্থা দেখলেন এবং দেখে বললেন আয়েশা তোমার কি হয়েছে তুমি কি ঈর্ষা পোষণ করছো উত্তরে আয়েশা রাদি আল্লাহু আহ্না বললেন আমার মতো মহিলা আপনার মতো স্বামী পেলে কেন ঈর্ষা করবে না একথা শুনে রাসুলুল্লাহ বললেন তোমার কাছে কি তোমার শয়তান এসে হাজির হয়েছে হাদিসের এই অংশের ব্যাখ্যায় সিন্দি রাহিমাহুল্লাহ বলেন তোমার কাছে কি তোমার শয়তান এসে হাজির হয়েছে এর অর্থ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বুঝিয়েছেন তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে থাকার দিনে অন্য কোনো স্ত্রীর ঘরে যাচ্ছি আর এই সন্দেহে তুমি আমার পিছু নিয়েছ শয়তান তোমার মনে এই সন্দেহ জাগিয়ে তুলেছে আয়েশা রদি আল্লাহু আহ্না বললেন ইয়া রাসুল আল্লাহ আমার সাথেও কি শয়তান আছে আল্লাহ রাসুল বললেন নিশ্চয়ই আছে আয়েশা বললেন প্রত্যেক মানুষের সাথেই কি আছে রাসুল বললেন হ্যাঁ এরপর আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার সাথেও কি আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু আল্লাহ তাল্লাহ তার মোকাবেলায় আমাকে সাহায্য করেছেন ফলে সে মুসলিম হয়ে গেছে তাই তার ব্যাপারে আমি সম্পূর্ণ নিরাপদ ফিরে যাচ্ছি আগের হাদিসে যেখানে আয়সার আদি আল্লাহু আনহা বললেন ফালাহাজানি ফি সদরি ইলাহাজাতান আউজা আয়তনি তিনি আমার বুকে মৃদু আঘাত করলেন যাতে আমি কিছুটা ব্যথা পেলাম লিসানুল আরব অনুসারে লাহাজ এই শব্দের অর্থ করা হয়েছে মৃদু আঘাত করা বা টোকা দেওয়া অন্যান্য অর্থের মধ্যে আছে বুকের উপরে হাত রেখে চাপ দেওয়া এটা ছিল আরবের একটা কালচার যে কাউকে কোনো কিছু বোঝানোর জন্য বা শেখানোর জন্য কিংবা কারো বিভ্রান্তি কাটানোর জন্য তার বুকে এভাবে হাত দিয়ে মৃদু চাপড় দেওয়া হতো বা মৃদু আঘাত দেওয়া হতো এবং এই বিষয়টি সুপরিচিত যে আরও অনেক সাহাবির ক্ষেত্রেও যখন তারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়তেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদের বুকে এভাবে মৃদু আঘাত করতেন যেমন সহি বুখারির বর্ণনা এসেছে জারি রাজি আল্লাহু বলেন যে তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে সবসময় আল্লাহ রাসুলের কাছে অবাধে যেতে পারতেন কখনও তাকে বাধা দেওয়া হতো না এবং তাকে দেখেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুচকি হাসতেন এরপর একদিন জারির রাদি আল্লাহুয়ানহু আল্লাহ রাসুলের কাছে গিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আমি ঘোড়ার পিঠের উপরে স্থির হয়ে বসে থাকতে পারি না আপনি আমার জন্য দোয়া করুন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জারির রদি আল্লাহু আনহুর বুকে হাত দিয়ে মৃদু আঘাত করলেন এবং তার জন্য দোয়া করলেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সা রদি আল্লাহু আনহার বুকে মৃদু আঘাত করেছিলেন প্রথমত সেই গভীর রাতে আয়সা রদি আল্লাহু আনহা রাসুলের ব্যাপারে ভুল ধারণা করেছেন এবং গুপ্তচর বৃত্তি করেছেন রাসুলের অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে তার পিছু নিয়েছেন এ কারণে স্বাভাবিকভাবেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছুটা অখুশি হয়েছিলেন আর দ্বিতীয়ত আয়েশার আদি আল্লাহু আনহা থেকে সেই সন্দেহ এবং শয়তানের সৃষ্টি করে দেওয়া সেই বিভ্রান্তি দূর করার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বুকে এভাবে স্পর্শ করেছেন ব্যাস এতটুকুই হচ্ছে ঘটনা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষীরা এবং ওরিয়েন্টালিস্টরা তারা অপপ্রচার চালায় কারণ তাদের কাজই হচ্ছে সবসময় উৎ পেতে থাকা যদি রাসুলের জীবনী থেকে কোথাও একটু সূত্র পাওয়া যায় যদি কোনোভাবে রাসুলের চরিত্রকে একটু মন্দভাবে উপস্থাপন করা যায় এই কারণে এই ঘটনাকে তারা এমনভাবে উপস্থাপন করে যেন বা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সারা দিয়ে আল্লাহ আহ্নার বুকে প্রচণ্ড আঘাত করেছেন আর তাতে তিনি খুব যন্ত্রণা পেয়েছেন কিন্তু বিষয়টা এমন নয় কেউ যদি পুরো বর্ণনাটি শুনে থাকেন তাহলে সহজেই বুঝতে পারবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে আয়েশার রাদি আল্লাহু আনহাকে আঘাত করেননি বরং মৃদু আঘাত করেছেন বা হালকা ধাক্কা বা চাপড় দিয়েছেন যেটা আয়েশা রাদি আল্লাহু আনহা অনুভব করেছেন এই ঘটনায় উপস্থাপিত ইসলাম বিদ্বেষীদের আপত্তিকর মন্তব্য খণ্ডন করে শাইখ সালি আল মুনাজিদ ফাক্কাল্লাহু আসরাহ তার বিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউয়েতে যা উল্লেখ করেছেন তার সারমর্ম হচ্ছে প্রথমত লাহাজ এই শব্দের অর্থ হচ্ছে মৃদু আঘাত করা বা টোকা দেওয়া আর এভাবে আঘাত করার উদ্দেশ্য হচ্ছে কাউকে কোনো বিষয় শেখানো দ্বিতীয়ত যারা এই হাদিসকে সামনে এনে রাসুলের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে চায় তারা নিজের অজান্তেই রাসুলের চরিত্রের শ্রেষ্ঠত্ব প্রচার করে কারণ স্ত্রীদের বিরুদ্ধে রাসুলের পক্ষ থেকে কোনো অন্যায় আচরণ প্রকাশ পেয়েছে এই মর্মে কোনো ঘটনা উপস্থাপনের জন্য তারা এই একটি অংশ ছাড়া রাসুলের সারা জীবন থেকে আর কোনো ঘটনাই খুঁজে পায় না সুবাহান আল্লাহ একজন ব্যক্তি যখন বছরের পর বছর স্ত্রীর সাথে সংসার করতে থাকেন সেখানে কত কিছুই ঘটতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনোই তার স্ত্রীদের কাউকে আঘাত করেননি শারীরিক বা মানসিকভাবে তাদেরকে কোনো কষ্ট দেননি আর এটা আমাদের রাসুলের শ্রেষ্ঠ চরিত্রের উজ্জ্বল প্রমাণ আয়সা রাদি আনহা নিজেই বলেছেন আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘনকারী ছাড়া রাসুল কখনও কাউকে শাস্তি দেননি তিনি আরও বলেছেন আল্লাহ রাস্তায় জিহাদ ছাড়া রাসুল কখনও তার হাত দিয়ে কোনো মানুষ বা খাদেম বা দাসকে প্রহার করেননি রাসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে আয়েশা রাদি আল্লাহু আনহা বলতেন রাসুল বেশি বেশি মানুষকে ক্ষমা করতেন স্ত্রীদের সাথে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কতটা ধৈর্যশীল উদার আচরণ করতেন তার বিস্তারিত আলোচনা উপস্থাপন করতে গেলে সেটা আরেকটি পৃথক লেকচার সিরিজ হয়ে যাবে একটু আগেই আমরা একটি ঘটনা উল্লেখ করেছি যেখানে আয়েশা আল্লাহু আনহা খাবারের প্লেট ভেঙে ফেলেছিলেন রাসুলের মেহমানদের সামনে সেখানেও রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিন্দুর মাত্র রাগ করেননি কিংবা রাগের প্রকাশ পায় এমন কিছুই করেননি স্ত্রীদের সাথে ক্ষমাশীল উদার আচরণের আরও বহু ঘটনা ধীরে ধীরে আসতে থাকবে এই সিরিজের বিভিন্ন অংশে কাজেই ইসলামের শত্রুরা ইসলাম বিদ্বেষীরা ওরিয়েন্টালিস্টরা যেমনটা দাবি করে রাসুল যদি সেভাবে আয়েশার বুকে আঘাত করতেন তাহলে আয়েশার আদি আল্লাহু আনহা সেই কথা উল্লেখ করতেন তিনি কান্নাকাটি করতেন কিংবা আপত্তি জানাতে পারতেন অথচ দেখা যায় পুরো হাদিসের বর্ণনা থেকে এমন কিছুই ঘটেনি আয়েশার আদি আল্লাহু আনহা খুবই স্বাভাবিকভাবে রাসুলের সাথে প্রশ্নোত্তর এবং স্বাভাবিক আলোচনা চালিয়ে গেছেন তাদের দুজনের কেউই কারোর প্রতি রাগ করে থাকেননি বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশার আদি আল্লাহু আনহাকে শিখিয়েছেন যে বাকি গোরস্থানে তিনি মৃত ব্যক্তিদের জন্য কি দোয়া করে এসেছেন আর কেন সেদিন রাতের বেলা এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চুপি চুপি ঘর থেকে বের হয়েছিলেন তিনি নিজেই সেটা ব্যাখ্যা করে আয়েশা আদি আল্লাহু আনহাকে বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা আল্লাহু আনহাকে বলেছেন তুমি যখন আমাকে বাইরে যেতে দেখেছিলে তার আগে আমার কাছে জিবরিল আলাহিসাল্লাম এসেছিলেন এবং আমাকে ডেকেছিলেন যদিও তুমি তাকে দেখনি কারণ তিনি তোমার থেকে অদৃশ্য ছিলেন আমি জিবরিলের ডাকে সাড়া দিয়েছি আর তোমার কাছ থেকে এটা গোপন ছিল যেহেতু তখন তুমি পরিপূর্ণ পোশাকে ছিলে না তাই জিব্রিল তোমার কাছে আসেননি আর আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো তাই তোমাকে জাগিয়ে তোলা ঠিক মনে করিনি এছাড়া তুমি ভয় পেতে পারো এটা ভেবেও তোমাকে আমি ঘুম থেকে ডেকে তুলিনি স্বাভাবিকভাবেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি মাঝরাতে আয়েশারাদি আল্লাহুয়ানহাকে একা ঘরে জাগিয়ে রেখে বাকি গোরস্থানে চলে যেতেন আয়সারাদি আল্লাহু আনহার ভয় পাওয়া স্বাভাবিক ছিল এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালা আমাকে আদেশ করেছিলেন বাকি কবরবাসীদের কাছে যেতে এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে তখন আয়েশা রাদি আল্লাহু আনহা রাসুলের কাছে সেই দোয়াটি শিখতে চাইলেন এবং রাসুল বললেন তুমি এভাবে দোয়া করবে তুমি বলবে আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মিনিনা ওয়াল মুসলিমিন মুস্তাক মুস্তাকদিমিনা মিন্না ওয়াল আখিরিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন এই বাকি গোরস্থানের অধিবাসী ইমানদার মুসলিমদের প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক তোমাদের মধ্যে যারা আগে বিদায় নিয়েছে আর যারা পেছনে বিদায় নিয়েছে তাদের সবার প্রতি আল্লাহ দয়া করুন ইনশা আল্লাহ আমরাও তোমাদের সাথে খুব শীঘ্রই মিলিত হব এই ঘটনার মতো কাছাকাছি আরেকটি ঘটনার বর্ণনা আছে সহি মুসলিমে আইসারাদি আল্লাহ আনহা বলেন একবার এক রাতে আমি হাত বাড়িয়ে বিছানায় আল্লাহ রাসুল সাল্লাহ পেলাম না অন্ধকারের মধ্যে আয়েশা রাদি আল্লাহু আনহা বিছানায় হাতরাতে লাগলেন এরপর তিনি বলেন যে আমার হাত রাসুলের পায়ের তালুতে গিয়ে ঠেকল আমি দেখলাম তিনি সিজদায় আছেন এবং তার পা দুটো মাটির সাথে খাড়া অবস্থায় আছে এবং সেই অবস্থায় রসুলুল্লাহ সিজদায় থাকা অবস্থায় আল্লাহ তাল্লাহর প্রশংসা করে বলছিলেন اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك অর্থাৎ আল্লাহ রাসুল সিজদায় থাকা অবস্থায় আল্লাহ তাল্লাহর প্রশংসা করে বলছিলেন আল্লাহ আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার প্রশংসা এবং গুণগান করার সাধ্য আমার নেই আপনি নিজে যেভাবে আপনার নিজের প্রশংসা করেছেন আপনি তারই যোগ্য আয়েশা রাজি আল্লাহানা ভেবেছিলেন সেই রাতে রাসুল বিছানায় নেই তিনি সেখান থেকে উঠে কোথায় গেলেন এরপর যখন দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিজদায় পরে আল্লাহর ইবাদত করছেন আল্লাহর প্রশংসা করছেন তখন আয়েশারা দিয়ে আল্লাহু আনহা স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন আমার পিতামাত্রা আপনার জন্য কোরবান হোক ইয়া আল্লাহ আমি কি চিন্তা করছি আর আপনি আছেন কি অবস্থায় আমি আছি এক অবস্থায় আর তিনি আছেন আরেক অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের শেষের দিকের একটি ঘটনা একবার আইসা রাদি আল্লাহু আনহা প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করছিলেন এবং মাথা ব্যথার কারণে তিনি বলছিলেন ওয়ারা আসাহ হায় আমার মাথার যন্ত্রণা আমার মাথার ব্যথা এই ঘটনা ঘটেছিল রাসুলের জীবনের একেবারে শেষ দিকে বা তার মৃত্যুর সপ্তাহখানেক বা তার কিছু আগে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানতেন তার মৃত্যুর সময় সমাগত কিন্তু আয়েশা রাতি আল্লাহানহা বিষয়টা তখনও জানতেন না সেই সময় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও মাথা ব্যথা অনুভব করছিলেন তাই আয়েশা রাদি আল্লাহানহার মাথা ব্যথার কথা শুনে আল্লাহ রাসুল বললেন বাল আনা ইয়া আয়েশা তু ওয়ারা সাহ বরং আমার মাথায় ব্যথা হচ্ছে হে আয়েশা রাসুলের এই উক্তির উপর মন্তব্য করে বদরুদ্দিন আল জারাকশি রাহিমাহুল্লাহ বলেছেন এই কথা বলে রাসুল বোঝালেন তিনি নিজেই যেন আয়েশার মতো যন্ত্রণা অনুভব করছেন কারো ব্যথায় সান্ত্বনা এবং সমবেদনা জানানোর এটাই ছিল সর্বোচ্চ পর্যায় এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা আল্লাহু আনহার প্রতি সান্ত্বনা এবং সমবেদনা জানালেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা আল্লাহু আনহাকে কিছুটা ইঙ্গিত দিতে চাইলেন যে রাসুলের মৃত্যুর সময়টা সমাগত স্বামী স্ত্রী যেভাবে কথা বলে সেভাবে হাস্যোচ্ছলের ভঙ্গিতে রসিকতার ভঙ্গিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার পাশে থাকব তোমাকে গোসল দেব তোমাকে কাফন পরাবো আর তোমার জানাজার সালাত আদায় করব। এই কথার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন তার মৃত্যুর সময় সমাগত কিন্তু আয়েশা রাদি আল্লাহু আনহা বিষয়টি তখন বুঝতে পারেননি কাজেই তিনি স্বভাবসুলভ প্রেম আবেগপূর্ণ অভিমানের সুরে বলে উঠলেন আফসোস আল্লাহর কসম আমার মনে হচ্ছে আপনি যেন আমার মৃত্যুকেই পছন্দ করছেন আমি মারা গেলে আপনি তো সেই রাতেই আমার পরিবর্তে অন্য কোনো স্ত্রীর ঘরে থাকবেন আয়েশা রাদি আল্লাহু আনহার এই জবাব শুনে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম হেসে ফেললেন এই ঘটনাও ছিল আয়েশা রাদি আল্লাহু আনহার রাসুলের প্রতি অত্যধিক ভালোবাসা বা ঈর্ষাবোধের একটি দৃষ্টান্ত ইবনে হাজর রাহিমাহুল্লাহ বলেছেন সতীনদের মধ্যে ঈর্ষার এই অনুভূতি খুবই স্বাভাবিক আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত এই কারণে শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে থাকবে আয়েশা রাদি আল্লাহুয়ান্না খুব ভালোভাবেই জানতেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকেই সমস্ত স্ত্রীদের মধ্যে এমনকি সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন তবুও তিনি এই বিষয়ে ঈর্ষা অনুভব করতেন আয়েশা রাদি আল্লাহুয়ান্না জানতেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এরপরেও ভালোবাসার দাবি তো এটাই যে ভালোবাসার মানুষের কাছ থেকে মানুষ বারবার ভালোবাসার কথা শুনতে চায় আয়েশা রাদি আল্লাহু ছিলেন অসাধারণ বুদ্ধিমতী তাই তিনি কৌশলে ধাঁধা জিজ্ঞেস করতেন বা এভাবে কুইজ করে প্রশ্ন করে জেনে নিতেন রাসুলের কাছে অন্য স্ত্রীদের তুলনায় তার মর্যাদা কত বেশি আয়সা আল্লাহানা একবার একটি ধাঁধা ধরলেন আল্লাহ রাসুলকে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ মনে করুন আপনি এমন একটি ময়দানে গিয়ে পৌঁছালেন যেখানে একটি গাছের কিছু অংশ খাওয়া হয়ে গেছে আর এমন একটা গাছ পেলেন যার কিছু খাওয়া হয়নি এর মধ্যে কোন গাছের সামনে নিয়ে আপনার উটকে পাতা খাওয়াবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যেই গাছ থেকে কিছুই খাওয়া হয়নি সেই গাছ থেকে হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন বলেছেন এই কথার মাধ্যমে আয়েশা আল্লাহু আহা কৌশলে জেনে নিয়েছেন অন্য স্ত্রীদের তুলনায় তার মর্যাদা কেমন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা আল্লাহু আহা বাদে অন্য কাউকে কুমারী অবস্থায় বিয়ে করেননি এই প্রশ্নের মাধ্যমে আয়েশা রাদি আল্লাহু আহা সেটাই বুঝিয়েছিলেন অনেকেই মনে করে থাকেন শুধুমাত্র কুমারী স্ত্রী হওয়ার কারণেই হয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আয়েশা রাদি আল্লাহুয়ানহাকে এত ভালোবাসতেন কিন্তু এই বিষয় সম্পর্কে আমরা আয়েশা রাদি আল্লাহুয়ানহার জীবনী আলোচনার প্রথম পর্বেই আলোচনা করেছি এবং সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সেই সাহাবিদের হাদিয়া পাঠানোর ঘটনায় উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহুয়ানহাকে বেশি ভালোবাসতেন এর কারণ হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছেও অন্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদি আল্লাহুয়ানহার মর্যাদাই বেশি ছিল এবং এ কারণেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশাকে বেশি ভালোবাসতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহু আনহার জীবনের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি গভীরভাবে খেয়াল করতেন একবার রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে এসে বললেন আয়েশা আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো আর কখন রাগান্বিত অবস্থায় থাকো আয়েশা রাদি আল্লাহু আনহা বললেন কিভাবে আপনি তা বুঝতে পারেন ইয়া আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যখন তুমি হাসি খুশি থাকো আমার উপরে তখন বলো মুহাম্মাদের রবের কসম আর যখন আমার উপরে রেগে থাকো তখন বলো না ইব্রাহিমের রবের কসম এই কথা শুনে আয়েশারা দিয়া আল্লাহু আনহা বললেন আপনি সত্যই বলেছেন কিন্তু আল্লাহর কসম ইয়া রাসুল্লাহ আপনার নাম বাদে আমি আর কিছুই বাদ দেই না আপনার নামটুকু ছাড়া আমি আর কিছুই বাদ দেই না অর্থাৎ মুখে আপনার নাম না নিলেও বুকে শুধু আপনার নামই থাকে আমার অন্তরে আপনার প্রতি মহব্বত ঠিকই থাকে এই হাদিসের ব্যাখ্যায় আল কায়দি আয়াজ রাহিমাউল্লাহ বলেছেন আয়েশা রাদি আল্লাহু আনহা রাসুলের উপরে এই যে অভিমান বা রাগ দেখাতেন এটা করতেন নারীদের স্বভাবসুলভ ঈর্ষাবোধ বা গায়রতের কারণে আর এই ক্ষেত্রে যেহেতু মহিলারা অপারক তাই অনেক কিছু থেকে তাদেরকে ক্ষমা করা হয়েছে অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে আয়েশা রাদি আল্লাহু আনহা রাসুলের স্ত্রী ছিলেন যদি বিষয়টি এমনটা না হতো তাহলে কি তিনি এই অধিকার পেতেন যে রাসুলের উপরে মান অভিমান করতে পারবেন কিংবা রাসুলের উপর অভিমান না করে কথা না বলে থাকতে পারবেন স্ত্রী বাদে অন্য যে কারো ক্ষেত্রে এটা গুনাহের কাজ হতো কিন্তু আয়েশা রাজি আল্লাহু আহা নিজেই বলেছেন আল্লাহ রাসুল মুখে নাম না নিলেও বুকে শুধু আপনার নামই থাকে অর্থাৎ রাসুলের প্রতি ভালোবাসার কোনো কমতি হয় না সেটা ভরপুর থাকে স্বামী স্ত্রীর মধ্যে এই মান অভিমান মধুর এই যে সম্পর্ক ভালোবাসা এর যে কত রকম প্রকাশ থাকতে পারে এটা আসলে কথায় বলে বোঝানো খুবই কঠিন আরেকটি ঘটনা বর্ণনা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন একবার রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি বন্দি নিয়ে আসলেন আমার কাছে তখনকার যুগে জেলখানা বা এই ধরনের বন্দিশালা ছিল না ফলে বন্দীদেরকে যুদ্ধের ময়দান থেকে যাদেরকে বন্দি করা হতো তাদেরকে বিভিন্ন বাড়িতে বিভিন্ন পরিবারে সেখানে বন্দি করে ঘরের ভিতরে বন্দি করে রাখা হতো খুঁটির সাথে বেঁধে রাখা হতো আইসা রাজি আল্লাহু আনহা বলছেন সেই বন্দিকে যখন ঘরে নিয়ে আসা হলো একসময় আমি তাকে মুক্ত করে দিলাম সে চলে গেল কিছুক্ষণ পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরে ফিরে এলেন তিনি এসে দেখেন বন্দি নেই তিনি জিজ্ঞেস করলেন বন্দি কোথায় আয়েশা বললেন আমি তাকে মুক্ত করে দিয়েছি চলে গেছে অন্য বর্ণনায় এসেছে আয়েশা রাদি আল্লাহু আনহা অন্য নারীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন তখন সুযোগ বুঝে সেই বন্দি পালিয়ে যায় ফলে স্বাভাবিকভাবেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অখুশি হলেন এবং গলা ভারী করে বললেন তোমার দুই হাত ধ্বংস হোক অন্য বর্ণনায় এসেছে তোমার হাত কেটে দেওয়া হবে এরপর দ্রুত বাইরে গিয়ে সাহাবায়কেরামকে এই খবর দিলেন এবং সেই বন্দিকে খোঁজাখুঁজি শুরু করা হলো একটু পরে সাহাবায়কেরাম তাকে ধরে সেখানে নিয়ে আসলেন আয়সারাদি আল্লাহু আনহা বলছেন এরপর আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আবার আমার ঘরে ফিরে আসলেন তখন আমি আমার হাত দুটো পিছনের দিকে লুকিয়ে রাখছিলাম এই দৃশ্য দেখে রাসুল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন আয়েশা কি হয়েছে তুমি তোমার হাত দুটো এভাবে লুকিয়ে রাখছো কেন অন্য বর্ণনা এসেছে আয়সারাদি আল্লাহু আনহা রাসুলের সামনে তার হাত দুটো নাড়াচ্ছিলেন তো রাসুল যখন প্রশ্ন করলেন যে তুমি এমন করছো কেন আয়েশারাদি আল্লাহু আনহা বললেন আমি দেখছিলাম আপনি কোন হাতটা কেটে দেবেন এই কথাটি আল্লাহ রাসুল সাল্লাহ মনে দাগ কাটল তিনি সাথে সাথে আয়েশারা দিয়ে আল্লাহু আনহার জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ তাল্লার কাছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লার প্রশংসা এবং গুণকীর্তন করলেন এবং দুই হাত উঠিয়ে বললেন আল্লাহ আমিও একজন মানুষ অন্যরা যেভাবে রাগ করে আমিও সেভাবে রাগ করি আমি আপনার একজন মুমিন বান্দা অথবা বান্দির উপর বদদোয়া করে ফেলেছি সুতরাং আপনি তাকে এ থেকে মুক্তি দিন এবং তাকে পবিত্র করুন এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা রাদি আল্লাহু আনহার জন্য হাত তুলে দোয়া করলেন স্বামী স্ত্রীর মধ্যে এই যে বিশেষ সম্পর্ক বিশেষ ভালোবাসা এই বিষয়টা অমর রাদি আল্লাহু আনহুর মতো লৌহ মানব তিনিও বুঝতেন এবং তিনিও বলতেন একজন মানুষের উচিত তার স্ত্রীর সাথে শিশুর মতো হওয়া শিশুর মতো খেলা করা আর যখন প্রয়োজন যখন সিরিয়াস বিষয় তখন উচিত একজন সত্যিকার পুরুষের মতো আচরণ করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন স্বামী হিসেবে পৃথিবীর সকল স্বামীর রোল মডেল বা আদর্শ তার দাম্পত্য জীবন থেকে আমরা সে কথারই সাক্ষ্য পাই সে কথারই প্রমাণ পাই ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলহি ওসাহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডট ডট মিডিয়া অর্গ অথবা Facebook page www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015